পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত পিস টিভি বাংলার কাছেরও দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি পবিত্র কোরআন বোঝার পদ্ধতি নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আমরা এই ধারাবাহিক অনুষ্ঠানগুলোর মাধ্যমে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি যে সাহিত্যিক বিচারে সাহিত্যের যেই সব দিকগুলো সব পাঠকের কাছে সাহিত্যিকদের কাছে গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন মজিদে সেই দিকগুলোর ভিতরে যে একটা দিক এখানে এনেছেন সেটা হলো যে মাসাল উপমা বা প্রবাদ দিয়ে বিষয়কে উপস্থাপন করা হয়েছে তা আমরা আজকে এই সব মাসালগুলো এক এক করে আপনাদের সামনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পেশ করার চেষ্টা করব যে অত্যন্ত কঠিন অত্যন্ত জটিল অথবা অত্যন্ত ব্যাপক একটা বিষয় সেই বিষয়টাকে একটা ছোট্ট দৃষ্টান্তের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করে বিরাট জটিল বিষয়টাকে সহজ করে সামনে আনা হয়েছে অথবা সমুদ্র সম একটা বিষয়কে ছোট্ট বাটিতে অথবা কুয়াতে এনে আপনাদের আমাদের সামনে বিষয়টাকে দেখানোর চেষ্টা করা হয়েছে তো সেরকম একটা বিষয় আমরা আজকে আলোচনা করব সেটা হলো যে মানব সৃষ্টি মানুষের যে সৃষ্টি হয়েছে এবং এর যে ক্রমবিকাশ হয়েছে কিভাবে সেটা হয়েছে এই বিষয়টা অত্যন্ত জটিল একটা বিষয় আজও পর্যন্ত বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ধর্মের ভিতরে এ নিয়ে প্রচুর মতভেদ আছে বিতর্ক আছে কিন্তু পবিত্র কোরআন সেই বিষয়টাকে খুব সহজে উদাহরণের মাধ্যমে সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সহজবুদ্ধ করার জন্য পাঠককে বোঝানোর জন্য ব্যবস্থা নিয়েছে যেটা একটু চিন্তা করলে আমরা দেখব যে বিষয়টা খুবই সোজা তো সেই বিষয়ে যে মাসালটা আছে পবিত্র কোরআন শরীফে যে ইন্না মাসালা ঈসা ইন্দাল্লাহে কামাসেলে আদাম খালাকাহু মিন তুরাব এই বিষয়ে আমরা আলোচনায় রাখার জন্য আমাদের অনুষ্ঠানে যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন আমরা তাদের সাথে একটু পরিচিত হব আমার ডানে উপস্থিত আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমী দিন শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের সাথে আলোচনা করার জন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ডক্টর আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারাকাত আপনাদের সবাইকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি তো আমি প্রথমে শেখ শহীদুল্লাহ খানকে অনুরোধ করব মানব সৃষ্টি বোঝানোর জন্য যে মাসালটা আল্লাহ পবিত্র কোরআন শরীফে ব্যবহার করেছেন এই মাসালটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করব। আমরা জানি আমরা সকলেই আদম সন্তান আদম হিসালাত এবং হাওয়া হিসালাম দুজনের থেকেই কেয়ামত পর্যন্ত যত মানব সন্তান আসবে সকলে সেই দুজন থেকে বিস্তার লাভ করেছে যেটি আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন সোরা নেশার শুরুতেও আল্লাহ রাবুল আলমিন বলেছেন খালাকা মিনহা আদম আলি সালাম থেকে সৃষ্টি করলেন হাওয়াকে অতপর দুজনের মধ্য থেকে পর্যায়ক্রমে বিস্তার লাভ করলো এবং এই বিস্তার কেয়ামত পর্যন্ত চলতে থাকবে আল্লাহ রাবুল আলমিন এ মানুষকে সৃষ্টি তিনি করেছেন তার যেমন ইচ্ছা তিনি তেমনই সৃষ্টি করার ক্ষমতা রাখেন এতে কোনো সন্দেহ নেই যদি তিনি ইচ্ছা করেন যে মা বাবা ছাড়াই কেমত পর্যন্ত যত মানুষ আসবে আমি বলবো সব সৃষ্টি হয়ে যাবে সেভাবে হয়ে যেতে পারে আল্লাহ ক্ষমতা রাখেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সেভাবেই করতে পারেন কিন্তু এরপরও কিছু মানব সৃষ্টির নীতি বা কিছু নিয়ম আল্লাহ রাবুল্লাহ আলমিন রেখেছেন তো সেই নিয়মগুলির মধ্যে আমরা সাধারণত চারটি নিয়ম জানতে পারি প্রথম হলো মা বাবা ছাড়াই কোনো কিছু পূর্বে মানব জাতির অস্তিত্ব ছাড়াই আল্লাহ রাবুল্লাহ আলমিন নতুন করে একজন মানুষ সৃষ্টি করলেন তিনি হলেন আদম আলী হিসালাতাম এ হলো এক নম্বর দ্বিতীয় নম্বর আল্লাহ রাবুল্লাহ আলমিন আদম আলহি সালাতাম থেকে আরেকজন মানুষকে সৃষ্টি করলেন যেটা সাধারণ মা বাবার জন্মে যেভাবে সন্তান লাভ করে থাকে সে ধরনের নয় সেটাও একটা ব্যতিক্রম তা হাওয়া আলহি সালাতামকে এ দুই নিয়ম তারপর চলতে থাকলো মা বাবার সংস্পর্শে মায়ের গর্ভে পিতার ওরস থেকে জন্মলাভ করে সন্তান এরপরে আরেকটা ব্যতিক্রম নিয়ম আল্লাহ রাবুল আলমিন দান করলেন বা দেখালেন সেটা হলো ঈসা আলি সালাতাম এর জন্মের মাধ্যমে যে ঈসা আলি সালাতাম এর দৃষ্টান্তটা ঈসা আলি সালাতাম কিভাবে তিনি পিতামাতা ছাড়াই আসলেন অর্থাৎ মা আছে পিতা নাই মা কোনোদিন কোনো পুরুষের সাথে তার স্পর্শ হয় নাই তাহলে কিভাবে তাহলে কিভাবে হলো আল্লাহ রাবুল আলমিন এটা বোঝানোর জন্য বললেন যে আসলেই এটা নিয়ে তো এত মাথা ঘামার বিষয় না যেখানে মা আছে আর যেখানে মা ছিল না কেউ ছিল না মানব বলতে কোনো অস্তিত্ব ছিল না সেখানে আল্লাহ রাবুল আলমিন অস্তিত্ব দান করলেন আদম আলহি সালাতামকে যেখানে কোনোই মানব জাতির অস্তিত্ব ছিল না সেটা যদি আল্লাহ সুবাহ জন্য সম্ভব হয় এটা তো কিছুই না তো সেটাও কিভাবে করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সেটাও কোন ফায়া কোন এর মাধ্যমে যেমন করেছেন ঠিক সেভাবে এটা মায়ের মধ্য থেকে আল্লাহ মাদানি আপনাকে অশেষ ধন্যবাদ যে একটা বিরাট বিষয় দার্শনিক আঙ্গিকে বললে অনেক হয় সাহিত্যিক আঙ্গিকে বললে আরো অনেক হবে তো আমরা খুব সংক্ষেপে আপনার কাছ থেকে যে বিষয়টা বুঝলাম যে মানব সৃষ্টির শুরু এই বিষয়টাই ইঙ্গিত করার জন্য এখানে মূলত এই মাসালটা এখানে আনা হয়েছে তো এই মাসাল থেকে মৌলিক যে শিক্ষাটা সেই বিষয়ে আমরা একটু শেখ ইউসুফ আব্দুল মজিদের দৃষ্টি আকর্ষণ করব যে এই মাসাল থেকে আমরা মূল যেই শিক্ষাটা পাচ্ছি হেদায়তটা পাচ্ছি সেই বিষয়ে একটু আলোচনা করবেন এখানে আল্লাপাক বলেই দিয়েছেন যে আল্লাপাকের যেভাবে যখন ইচ্ছা সৃষ্টি করবার সৃষ্টি করে সারা পৃথিবী মিলে একটা গমের দানা বা একটা চাউল সৃষ্টি করতে পারবে না চাউল দিয়ে রুটি তৈরি করতে পারে ভাত তৈরি করতে পারে পোলাও বিরিয়ানি যা যা মনে চায় করতে পারে কিন্তু একটা দানা তৈরি করার ক্ষমতা সারা পৃথিবীর মানুষের নেই তো আল্লাপাক তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়ে আমাদেরকে আল্লাপাকের কুদরতের উপলব্ধি এবং তা আনুগত্য করবার জন্য যে কার আনুগত্য হবে আনুগত্য হবে তারই যিনি সৃষ্টি করতে পারেন যিনি সৃষ্টি করতে পারেন না তার কোনো আনুগত্য নেই তো এইখানে যে বিষয়টা আল্লাপাক অপনোদন করতে চেয়েছেন সেটা হচ্ছে যে খ্রিস্টিয়ানিটি তারা মনে করে যে ঈসা আলাইসাল্লাম যেহেতু তার সাধারণ পদ্ধতিতে বাবা থাকার কথা থাকার কথা সেটা নেই তো এইখানে তারা বলেন যে আল্লাহর পুত্র আল্লাহর পুত্র আল্লাহ তালা তার বাবা তো এই কথা বলে আল্লাহর পুত্র বলে তারা যে বিশ্বাস ডাক্টরিন অফ ট্রিনিটি যে তৃত্ববাদের যে বিশ্বাস তারা একটা সৃষ্টি করেছে এটাকে আল্লাহ পাক মূলে কুঠারাঘাত করতে চান এখানে একটু যুক্ত করা যায় মনে হয় যে খ্রিস্টানরা আদম আলাইসাল্লাম সম্পর্কে কিন্তু এ কথা বলছে না জি যে আদম আলাইসাল্লামের বাবা বা পিতা বাবা কিভাবে আল্লাহ এখানে তারা কিন্তু আদম আলাইসাল্লামকে যেভাবে বলা হয়েছে বাইবেলে ঈশ্বর সৃষ্টি করলেন আদমকে এই যে এখানে সৃষ্টির ঘটনা কিন্তু তারা মেনে নিচ্ছে জি জি কিন্তু হজরত ইসা আলাহিসাল্লামের ক্ষেত্রে এসে তাদের বিশ্বাসটা কি হয়েছে এখানে এসে তারা বলতেছে যে না সে যেহেতু তার কোনো পিতা নাই তার মা কোনো পুরুষের সংস্পর্শে আসে নাই তাহলে এটা কোথেকে আসলো তখনই তারা এখানে একটা ভ্রান্ত বিশ্বাস দাঁড় করাই দিল আল্লাহ সুবাহ এই বিশ্বাসটি খণ্ডনের জন্যই যে তোমরা ওখানে আমাকে বিশ্বাস করতেছো যে আমি আদমকে মাটি থেকে বানাইছি এটা মেনে নিয়েছ তো এখানেও তো আমি ইসাকে আমার হুকুমে সৃষ্টি করেছি আমি যেভাবে হুকুম করেছি সেভাবে হ্যাঁ। সৃষ্টি হয়েছে এটা এই কথাটার সঙ্গে মনে বাস্তবতাটাকে খ্রিস্টান যারা পিপল তাদের সামনে স্পষ্ট করে তোলার ধরার জন্য যে আল্লাহ তালা লামি আলিদ ওয়ালাম ইউলাদ তার কোনো সন্তান নেই এবং তিনি জন্ম দেন কাছ থেকে জন্ম নেন নাই মারিয়ামা আলাইহা সালাতাম তিনি বাতুল তিনি আজরা তিনি সতী এবং পবিত্র কুমারী তার কুমারিত্ব বা তোমার তার চারিত্রিক পবিত্রতা সেটা জি সেটা সম্পূর্ণরূপে সুপ্রতিষ্ঠিত তার চারিত্রের কোনো রকমের কোনো কলঙ্ক নেই এবং মহান রব্বুল্লা আলমিন তার ক্ষমতা তার কুদরতের বহিপ্রকাশ ঘটাবার জন্যই মানুষের সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন আমরা আবার আপনার কাছে ফিরে আসব আমাদের বিরতি নেবার সময় হয়ে গেল তা আমরা বিরতিতে যাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ ফিরে আসব আশা করব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন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 দেখুন সম্মুখ সমরে আজ রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লামের মণিমুক্তা জাবের রাজিয়াল্লাহু আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহামকে বলতে শুনেছি বান্দা মুশরিক ও কাফরের মাঝে পার্থক্য হল সালাদ ত্যাগ করা সহি মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় হাতের সংখ্যা একশো সাতচল্লিশ The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. M-U-S comically everywhere I see, even on TV. People talking trash about the way I little wonders at the best বিস্ময় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পর আবার ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা শায়েক ইউসুফ আব্দুল মজিদের কাছে এই যেই উপমাটা যে মাসালটা আমরা কোরআন শরীফের আয়াত থেকে সুরায় আল ইমরান থেকে আপনাদের সামনে পেশ করেছিলাম সে বিষয়ে মাদানী সাহেব এবং ইউসুফ আব্দুল মজিদ সাহেব অত্যন্ত মূল্যবান আলোচনা রেখেছেন যে সৃষ্টির শুরুতে কেমন ছিল এবং ঈসা আল্লাহ ইসলামের যে বিষয়টা একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন এসে যায় সেই প্রশ্নের উত্তরটা কি হবে এই উত্তর খুঁজতে যে আমরা দেখেছি যে হাজারো মানুষ বিভ্রান্তিতে পড়েছে এবং পদভ্রষ্ট হয়ে গেছে তো আমরা ডক্টর আহমদুল্লার কাছে অনুরোধ করব যে যে মানব সৃষ্টির যেই শুরুটা কিভাবে এটা হয় পিতামাতার বিষয় না জিন কোষ থেকে কিভাবে এই জিনিসগুলো আসে এবং হজরত ইসা আলাহ ইসলামের বিষয়ে যে বিভ্রান্তিটা হয়ে গেছে এই যে বড় একটা প্রশ্ন এই বড় প্রশ্নের উত্তরটা কি এই এতটুকু তো হয় কি না আপনি ধর্মীয় দিক দিয়ে এবং বৈজ্ঞানিক এর ব্যাখ্যা সহ যদি বিষয়টাকে আমাদের শ্রোতাদের হ্যাঁ, উদ্দেশ্যে হ্যাঁ, একটু হ্যাঁ। পেশ করেন আসলে তো বিষয়টা যথেষ্ট বড় এবং ব্যাপক মানব সৃষ্টি যেটা আপনি বললেন আদম আলাইসাল্লাম থেকে নিয়ে এটার উপরে একটা বিজ্ঞানের বিশাল শাখা দাঁড়িয়ে আছে মানব সৃষ্টি ও ক্রমবিকাশ যেটাকে বলা হয় এই শাখার নামই হচ্ছে অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞান নিরিবিজ্ঞান নিরিবিজ্ঞানের উপরে আজকে বিশ্বব্যাপী ব্যাপক কাজ হচ্ছে বিশ্বাসীরা নিরিবিজ্ঞানের উৎস তার সৃষ্টি এটা নিয়ে ব্যাপক গবেষণা চালিয়েছেন আবার অবিশ্বাসী যারা আছেন যারা এটাকেও তাদের দৃষ্টিতে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন তো এখানে আসলে অত ব্যাপক আলোচনার সুযোগ নেই তো আমি এখানে যেভাবে কথাটা বলবো যে ইন্না মাসালা আইসা আইন্দ আল্লাহ কামাসালি হ্যাঁ। আদম খালাকাহু মিন আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এটুকু হলো আদমের সঙ্গে সম্পর্কিত বিষয় এটাকে উপমা দিয়েছেন আল্লাহ সুবাহের সঙ্গে সৃষ্টিগত দিক থেকে এটার একটা ব্যাখ্যা সেটা হলো যে কিভাবে আদম এবং হজরত ইসা আলাহিসাল্লামের এই যে সমসম উদাহরণ হলো ইমানগত বা বিশ্বাসগত যে বিষয়টি সেটি আমি একটু আগে বলেছি যে এটা হচ্ছে খ্রিস্টানদের ভ্রান্ত ধারণা আমরা যদি বলি যে এই যে বর্তমান যারা খ্রিস্ট জগৎ শতকোটি প্রায় তাদের জনসংখ্যা তাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত হয়ে আছে যে পিতা পুত্র পবিত্র আত্মা তার মানে এখানে তারা পিতাকে ডেকে আনছেন তার মানে ঈশ্বরকে ডেকে আনতেছেন আল্লাহ সুবাহর সঙ্গে শির করতেছেন এই চারটা শব্দের ভিতরে আশ্চর্য ভাষা শৈলী শৈলী এবং এটাই হচ্ছে বিশ্ব মানবের সামনে কোরআনিক চ্যালেঞ্জ কোরআনিক চ্যালেঞ্জ এই যে ভার্সেস দ্য ফরম আল্লাহ এই কোরআনের এই আয়াতটির ভিতরে যেমন একদিকে বিজ্ঞান ভিত্তিক ইনফরমেশন আছে আবার সেই সঙ্গে মিথ্যা ধারণাকে খুব সহজভাবে চুরমার করে দেওয়া হয়েছে যে তোমরা আদম আলাইসাল্লাম সম্পর্কে এক প্রকারের ধারণা রাখতেছো আবার ঈসা আলাইসাল্লাম সম্পর্কে তোমাদের এক প্রকার ধারণা রাখতেছো এটা তো তোমাদের নিজেদের ভিতরেই একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব এগুলো একটা বিষয় আরেকজন তাওহিদবাদী মানুষের জন্য এটা সহজেই ইমান আনার বিষয় যে আল্লাহ সুবাহান তালা ইয়াখলোকুমা ইয়াসা তিনি যেভাবে ইচ্ছা করেন সেভাবেই তিনি সৃষ্টি করতে পারেন সৃষ্টির যে পদ্ধতি সেটা অবশ্যই বিজ্ঞানের দৃষ্টিতে একটা ব্যাখ্যার প্রয়োজনীয়তা অথবা দাবি রাখে কিন্তু একজন সাধারণ মানুষ যে অত গবেষণায় যাবে না সে গভীরে যাবে না তার কাছে সুস্পষ্ট একটা মেসেজ হচ্ছে এই যে তোমাকে অত ভাবনা চিন্তা করার প্রয়োজন নাই আল্লাহ সুবাহান কোন বলে সৃষ্টি করতে পারেন আবার তিনি সেটাকে ধীরে সুস্থে তার নিজের পছন্দ মতো সৃষ্টি করতে পারেন আবার তিনি আধারের উপরে কোনো কিছুকে আশ্রয় করিয়েও তিনি তা সৃষ্টি করতে পারেন আজকে বিজ্ঞানে কিন্তু এটা স্বীকৃত হয়ে গেছে আপনি হয়তো এই গবেষণা দেখে থাকবেন প্রতি হাজার কোটি মানুষ যদি অতিক্রম হয় তাহলে এর ভিতরে এমন দু একটা অলৌকিক সৃষ্টি ঘটতে পারে যেখানে কোনো পুরুষের সরাসরি স্পার্মের দরকার হবে না কারণ এখন বর্তমানে যেটা ক্রোমোজাম অথবা কোষ বিভাজন অথবা এই যে ক্লোনিং যেটা যে পর্যন্ত বিজ্ঞান এখন আর হজরত ইসা আলাহিসাল্লামের এই সৃষ্টিকে কেউ আশ্চর্যজনক অথবা একটা ভৌতিক ধর্মের দৃষ্টিতে যারা বলতো যে এগুলো আজগবি কথা এখন আর কেউ এগুলোকে আজগবি বলে উড়িয়ে দিতে পারতেছে না কারণ এখন একটি এই স্পার্ম এবং একটি অভাব নিষিক্ত হওয়ার জন্য এই দুইটা মিলে যে একটি জায়গট তৈরি হয় যেটাকে ভ্রণ বলা হয় এমব্রায়ু হ্যাঁ। তৈরি হয় এবং যেটা মহিলাদের জড়ায়ুর ভিতরে সেখানে সংস্থাপন করা হয় আল্লাহ সুবাহ খালাকাল ইনসানা মিন আলাক এটা হচ্ছে মানুষের এই কেমিক্যালস যা মানুষের রক্ত মাংসে স্পার্ম ওভাম সমন্বয়ে যে সৃষ্টি প্রক্রিয়া এটা আল্লাহ সুবাহ তাল্লাহার মানুষ সৃষ্টির আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কারণ আমরা জানি যে প্রত্যেকটা মানুষের ভিতরে ক্রোমোজাম আছে বাইশ জোড়া ক্রোমোজাম কিন্তু পুরুষ এবং নারীর এক এখানে শুধুমাত্র একটি ক্রোমোজাম যেটা আমাদের সেক্স ক্রোমোজাম বলা হয় নারীর ভিতরে একটা এক্স ডবল আছে পুরুষের ভিতরে একটা ওয়াই আছে আমরা সৃষ্টিগত দিকে কিন্তু অনেক সময় দেখে থাকি যে কখনো কখনো যদি এক্স ওয়াই ক্রোমোজাম যেটা এটা যদি কোনো নারীর ক্ষেত্রে মনে করেন তার একটা দুর্বল হয় তাহলে নারীর ভিতরে পুরুষালী স্বভাব চলে চলে আসে এই সামান্য একটু চেঞ্জ হওয়ার কারণে আবার কোনো পুরুষের ভিতরে যদি এক ক্রমজামটা একটু প্রবল হয় তাহলে দেখা যায় যে পুরুষের ভিতরে তার মহিলা বা নারী সুলভ স্বভাব চলে আসে তো এটা তো আমরা হর হামেশা দেখতেছি তো আল্লাহ সুবাহর কাছে কি এই ক্ষমতা নেই যে একটা নারীর কোষের ভিতরে একটা স্পার্ম যেটা তৈরি করার এই কোষ তৈরি করা এবং সেই কোষকে সেই অভাবের সঙ্গে নিষিক্ত করে একটি পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি করা আজকের বিজ্ঞান বিশেষ করে এই যে এই জীববিদ্যা বিজ্ঞানী যারা আছে তারা কিন্তু এই সত্যটিকে মেনে নিয়েছে এবং এখানে কোনো সন্দেহের অবকাশ নেই তো এত গভীরে আমরা যে আলোচনা মানব সৃষ্টি বা ইসা আলাহিসাম সৃষ্টির কথা বলছি তার চাইতে আমাদের সহজ মেসেজ কি হ্যাঁ, আল্লাহ আমাদের তাওহিদ শিক্ষা দিয়েছেন যে আল্লাহর সৃষ্টি সম্পর্কে তুমি সন্ধিহান এখানে সেখানে দৌড়াও এটা আল্লাহর কাছে খুব সহজ এটাই হচ্ছে এখানে এই মাসালের সম্ভবত করতে চাচ্ছি সেটা হ্যাঁ। হচ্ছে আল্লাহ তাআলা যে তথ্যটা এখানে দিলেন যে যে আদম আলাইসাল্লামকে মাটি থেকে তৈরি করেছেন আল্লাহ তালা যে তথ্যটা দিয়েছেন এই কোনো বৈজ্ঞানিক রিসার্চ এটাকে তো কেউ অস্বীকার করতে পারে না যে আদম আলাইসাল্লাম মাটির কোনো উপাদান এই কথা তো বলতে পারে না অথচ আদম আলাইসাল্লামের গায়ে যদি কেউ মানে দেখে ভালো করে তো কোথাও তো মাটি দেখবে না কালাকাহ মিন তুরাবিন বলা হয়েছে মিন্না কালাক নাকুম মানুষকে মাটি বলা হয়েছে এটাও তো একটা কোরআনিক সায়েন্স ধন্যবাদ শেখ ইউসুফ আব্দুল মজিদকে আমরা এই বিষয়টা নিয়ে আপনার কাছে মূল্যবান আলোচনা পেয়েছি এবং আবারও সময় পেলে ইনশাল্লাহ আসবো তো ডক্টর আহমদুল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়টা আপনি বলতে চাইছিলেন সে বিষয়টা দিয়ে আশা করি আমাদের বিষয়টা ইতি টানা সম্ভব হতে পারে তো এর মাঝে শ্রোতাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নটা আমরা মাদানী সাহেবের কাছ থেকে একটু জেনে নিতে চাচ্ছি যে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এরকম আয়াত পাওয়া যাবে যে খালাকাল ইনসানা নুৎফাতিন আমসাজ নুৎফাতিন আলাকাতিন এইসব বিষয় ওখানে আছে তো এখানে ইনসান যখন সৃষ্টি হচ্ছে তখন দেখা যাচ্ছে নুৎফাতিন আমসাজ আছে আর আমাদের যেই মাসালটা নিয়ে যে প্রবাদটা নিয়ে আমরা আলোচনা করছি এখানে বলা হচ্ছে যে খালাকাহমিন তোরা তোরাবেন তো এই বিষয়টা কি বৈপরীত্যমুখী একটা বিষয় হয়ে যাচ্ছে বলে আমরা মনে করতে পারি কিনা কি এর মধ্যে আসলে আমরা দিকে আমরা উপস্থাপন করেছি আল্লাহ আলমিন মানব জাতিকে সৃষ্টির একাধিক প্রক্রিয়া তিনি মানুষের জন্য উল্লেখ করেছেন সে একাধিক প্রক্রিয়ার মধ্যে যেই কথা বললেন আপনি যে বীর্য থেকে মানুষকে সৃষ্টি করা তো এই প্রক্রিয়াটা শুধু আমরা পাচ্ছি যেটা আদম আলাইসাল্লামের সৃষ্টি নয় এবং হাওয়া আলহিসাল্লামের সৃষ্টি নয় ঈসা আলাইসাল্লামেরটাও এই প্রক্রিয়ায় নয় বাকি সাধারণ মানুষের যে চতুর্থ যে সৃষ্টি প্রক্রিয়া পিতামাতার সমন্বয়ে আল্লাহ রাবুল আলমী যেটা এই করেছেন সেটা হলো এই নুৎফা থেকে বীর্য থেকে প্রসঙ্গে মূলত আল্লাহ রসুল সাল্লাম এক হাদিসও স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মানুষের কিভাবে সেটা যখন মায়ের রেহমে মায়ের জরায়ুতে যখন সেই শুক্র স্থান পায় পেলে সেটা এভাবে চল্লিশ দিন অবস্থান করে তারপর সেটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার তারপর সেটা মাংসপিণ্ড হিসাবে 40 দিন তারপর সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা প্রেরণ করে রূহ দেওয়া হয় এবং এই এই প্রক্রিয়াটা হলো সাধারণ সকল মানুষের জন্য আমরা মনে করি ধন্যবাদ মাদানি আপনাকে এখানে আপনি যেই কথাটা আমাদের বলতে চাইছেন সেটা হলো যে ওই যেখানে নুৎফার কথা বলা হয়েছে সেখানে পরবর্তী প্রক্রিয়াগুলো বোঝানো হয়েছে আর যেখানে তোরাব থেকে ডাইরেক্ট কথা আছে আমরা সেখানে প্রথমত আদম আলাইসালামকে আমার মুরাদ নিব উদ্দেশ্য নিব ব্যাখ্যা করলে প্রত্যেকটা মানুষই আবার জন্ম থেকে এখানে দুইটা বিষয় এটা শেখ শহীদুল্লাহ খান মাদানির কথা আসছে আরেকটু পরিষ্কার করা যায় সেটা হলো যে আদম আলাহি সাল্লাতামের প্রথম যে সৃষ্টির সূচনাটি এটা সরাসরি মাটি জি এবং সেই মাটিকে আল্লাহ সুবাহ তার কুদরতের মাধ্যমে নিষিক্ত করে এবং সেখানে ক্রমে ক্রমে সেটাকে রক্ত মাংসের এবং সেখানে প্রয়োজনীয় যে সমস্ত উপাদান উপকরণ সরবরাহ করা দরকার শিরা উপশিরা যেমন মনে করেন আমাদের দেহ পরিচালিত করার জন্য ভিতরে একটা শক্তিশালী যন্ত্র যেটাকে আমরা হার্ট বলি সর্বক্ষণিক আমাদের শরীরে রক্ত সঞ্চালন করতেছে এটা যখন থেমে যায় মানুষের জীবন থেমে যায় আবার সেই সঙ্গে আমাদের অন্যান্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোকে সক্রিয় করার জন্য কিন্তু আল্লাহ সুবাহ কিভাবে মাটি সংগ্রহ করলেন সেখানে কত বছর পর্যন্ত কতকাল পর্যন্ত কিভাবে সেটা অবস্থান করলো এগুলোর আমরা বিস্তারিত বিবরণ বিশেষ করে ইসলামের দৃষ্টিতে তফসির হাদিসের কিতাবগুলোতে পেয়েছি আদম আলাহ ইসলামের সৃষ্টির ব্যাপারটি স্বতন্ত্র কারণ এখানে আল্লাহ সুবাহ তাকে একটি পূর্ণাঙ্গ দেহ হিসাবে উপযুক্ত দেহ গঠন করার জন্য কতদিন সময় নিয়েছিলেন এবং সেটা কিভাবে পূর্ণাঙ্গ করেছিলেন এই ইতিহাস একমাত্র কোরআন হাদিসের এই পথ ছাড়া আমাদের আর যাওয়ার কোনো সুযোগ নেই এই বিবরণগুলোকে আমাদের চোখ বন্ধ করে মেনে নিতে হবে তো এটুকু আমরা এখানে পাই যখন এটা উপযুক্ত একটা দেহ হিসাবে গড়ে ওঠে ফানুফি খাফিহে তখনই তার ভিতরে আল্লাহ সুবাহন তালা রোহ প্রবেশ করাই দিলেন আর রোহ প্রবেশ করার পরেই হজরত আদম আলাহ সাল্লাম একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হলেন এখন আদম আলাহিসাল্লামের এই যে দেহটি গঠিত হয়েছে কি দিয়ে মাটি দিয়ে এই মাটির দেহটিকে দুনিয়াতে সচল রাখার জন্য তাকে যে খাদ্য উপকরণ সরবরাহ করা হয়েছে সেগুলোর সৃষ্টি মাটি থেকে প্রকারান্তরে সেগুলো মাটি উপাদান সেগুলো মাটি মাটি আর এই মাটি দিয়ে যখন রক্ত মাংস শরীর গঠিত হয়েছে এবং রক্তের ভিতরে যখন আমাদের স্পার্ম তৈরি হয়েছে এবং এই ক্ষুদ্র স্পার্মের মূল উপাদানও দেখা যাচ্ছে সেই মাটি মাটি এই জন্য খালা ফলে সমস্ত মানবী সেখানে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের এই আলোচনা থেকে যে মূল্যবান একটা তথ্য পেলাম এবং এই প্রশ্ন বিরাট একটা প্রশ্ন এই প্রশ্ন উত্তর পাওয়ার জন্য মানুষ চেষ্টা করে গেছে নিজস্ব আঙ্গিকে এবং দেখা গেছে যে হাজারো মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে এই প্রশ্নে সেই প্রশ্নের সঠিক একটা উত্তর আমাদের এখানে আছে আমরা আশা করব আজকের এই আলোচনা থেকে আপনারা সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন বিভ্রান্তির হাত থেকে বেঁচে যাবেন আল্লাহ আমাদের সবাইকে এই হেদায়ত থেকে উপকৃত হবার তৌফিক দান করুন বলুন আমিন এবং আমরা আজকের অনুষ্ঠানে আলোচকবৃন্দ যারা এসছেন তাদেরকে স্বনির্বন্ধ মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত মানুষকে আখেরাতমুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন সম্পদ নিয়ে পরীক্ষা করেন যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত এগারোটায় আপ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় করা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর অনুষঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পায় পরায়ণতা দয়াদ্রতা একজন মেন মেন ভাইকে অন্যায় থেকে বারণ করবে কাজ একজন মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম